আল্লাহ মুক্তাদি তাকুয়া এটা অনেক বড় কাম আছে মনে রাখা তাকুয়া এটা অনেক বড় নাম যেমনি আমাদের মাধ্যমে আমরা আরবের পক্ষ থেকে অনেক পুরস্কার কোরআন কালিমে বহু পুরস্কার এক ঘোষণা সুসংবাদ আসছে দুই তিন চার পাঁচ আয়াতগুলো পড়ে দেখবেন আঠাশ নম্বর পাড়া সুরা তলাক দুই নম্বর থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এখানে আল্লাহ তাআলা তাকওয়ার অনেকগুলো ফজিলত আল্লাহ নিজে বর্ণনা করেছেন লাভ কি তাকওয়া অর্জনে লাভ কি আল্লাহ নিজেই বলেছেন বলতেছেন এক নম্বর ومن يتق الله يكفر عنه سيئاته এক নম্বর লাভ ওই যে বললাম রোজা রাখলে গুণা মাফ হয় কেন আল্লাহ বলতেছেন ইউকাফিরু আন সাইয়্যাতিহিম ওয়া তাকওয়ার বরকতে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে সুবহানাল্লাহ এটা তাকওয়ার বরকত মর্যাদা গুনাহ মাফ করে দেন আল্লাহ এক গুনাহ থেকে বেঁচে থাকলে এটা তো একটা আমরা তার গুনাহ থেকে বাঁচলাম সাথে বোনাস পাচ্ছি যে আল্লাহ অন্য গুনাহ এর মাফ করে এটা আমাদের বাবা খুব সুন্দর সহজভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এভাবে দেখো একটা বাচ্চা ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা মা কাপড় দেয় দেয় সে মা আচর ছাড়ে না মার কাছে চলে আসে মা কান্নার সময় মা বলে চিৎকার না তো মা যখন বাচ্চার অবস্থা এমন তো মা আবার একটু করে কাছে আবার ভুল করে আবার কাছে ফেলে তো মা যখন একটু আদর করে বাচ্চা বুঝে মার নাম শেষ অনেক সময় অভিমান করে মার মুখের মধ্যে নাম পড়ে আমরা আসলো শুরু করেছে এখন আদর করেছে ওই থাপ্পড় খেয়ে কিন্তু মা পাল্টা থাপ্পড় না তখন মা ধরে চুমু খেয়ে করছে আমরা যেটা করে আছে বাচ্চা শুরু করে যখন থাপ্পড় মারে মুখের মধ্যে তো উল্টা পাল্টা থাপ্পড় না মেরে উল্টা তাকে জয়া খায় সে যখন কাছাকাছি আদর নেওয়া শুরু করে তারপর মাধ্যমে রবের রহমতের দৃষ্টি যখন তার উপর পড়ে তখন সে তখন কোন ভুল করে ফেললেও রব তাকে দূরে ঠেলে দেন না কাছে ঠেলে নিয়ে তাকে ওই ভুলটা তার মাফ করে তারপর এটা সবচেয়ে বড় লাভ আমার কাছে মনে হয় অনেক ফায়দা আছে অন্যতম শ্রেষ্ঠ লাভ এটা আর লাস্টে একটা বলবো ইনশাআল্লাহ ওইটাও বড় ফায়দা লাভ আয়াতের এই জায়গায় রবিকারী আরেকটা কথা বলেছেন ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له اجرا তারপর লাভ অর্জন করবে একটা এক অর্জন করলে আমার লেভেলটা কোন লেভেলের এটা আল্লাহ জানেন ওই লেভেল অনুযায়ী আমার আমার নামার স্বভাব খালি বাড়তে থাকবে কোন বস্তু বাজারে যখন অভাব হয়ে স্বল্পতা সিজন না যে মুহূর্তে বাজারে এটা সিজন না আমরা মনে করব সিজনের ওই জিনিসের যে মূল্য সিজন ছাড়া তার চেয়ে দশ গুণ বেশি মূল্য হয়ে যায় টমাটোর যখন সিজন থাকে তো রাস্তার পাশে দাঁড়ায় থাকে সার নিয়ে যাবে আমাদের কুমিল্লা দিকে যাওয়ার সময় যারা চাষ করে রাস্তার আশপাশে তো বড় মধ্যে মধ্যে দিয়ে রেখে দেয় কত কেজি কেজি না স্যার সবগুলো নিয়ে যান কত লিটার দেয় তা আমি বলবো না আপনি একটা বইটা নিয়ে যান কারণ বিপদে আছে সেই দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা কেজি সুন্দর সুন্দর টমেটো পাওয়া যায় কোনোরকম ফরমালিন টরমালিন ছাড়াই টাটকা আমার ক্ষেত আছে টাটকা সবজিটাই পাচ্ছি পাঁচ টাকায় কথার কথা কিন্তু যখন সিজন থাকে না ওই টাটকা না ভেজালটাই কিনতে হয় একশো টাকায় সিজন না এই কয়েকদিন আগের ঘোষণা নসরুদ্দিন থেকে আসতেছি কাঞ্চনের বিশ ঘরে আসবো ইন্ডিয়া শুনছি তো ব্রিজ থেকে নেমে রাস্তার পাশে ফল বিক্রেতা আমি জানতাম না যে এরা হলো ওই আসামি ঘরে তারা বুঝে গেছে ওই জানতাম না হঠাৎ দেখি বসে আছে তো কালীগঞ্জ ভালো হয় এরা নিয়ে আসছে এলাকায় বিক্রি করতে পারে না এলাকা নিয়ে আসছে রাম সিং ছোট্ট একটা কাঁদা জিজ্ঞেস করে দাম কত ওই সাড়ে আটশো টাকা মানে তখন কেন আমার জন্য বসে যাদের জন্য বসে অথচ ওই কাঁচা পড়াদের কাছে এক দুদিন পরে গিয়ে জিজ্ঞেস হবে হাতের কাঁদবেন আমাদের যখন কাঁচা নয় তখন কেউ নিয়ে আমরা তার জন্য দোয়া এইরকম অবস্থা হয়ে যায় কারো তখন সিজন সিজন মূল্য ঘটে না বস্তু যখন সিজন চলে যায় ওই বস্তু মূল্য অনেক বেড়ে আমার সিজনটা একটা চলে গেছে হাজরাতে সাহাবায়ে চলে গেছে তা আমলের সিজন ছিল হাজরাতে তাবেঈনদের যুগ চলে গেছে আমলের সিজন ছিল তবে তাবেঈনদের যুগ চলে গেছে যে যুগগুলোকে বলেছেন খাইরুল কোরআন সর্বশ্রেষ্ঠ যুগ সর্বশ্রেষ্ঠ চৌমত চলে গেছে এবং কেমনের মুখোমুখি আমরা দাঁড়া কেমনের ফেতনামূল আলামগুলো প্রকাশ পাচ্ছে যখন তখন আমাদের সিজন নাই অফ সিজন চলতেছে ওই মুহূর্তে যদি বাংলা আমল করে ওই মুহূর্তে অর্জন করে তো সিজন ছাড়া আল্লাহ তুমি যেহেতু সিজন ছাড়া আমল করতেছ যাও আমি এটা তো আর কারণ হচ্ছে আমরা খেয়াল করে নেব যে কোনো বস্তু যত বেশি পারফেক্ট হয় ফিনিশিং যত সুন্দর তার রেট হয় একজন তার ফিনিশিং সুন্দর হবে যেহেতু সে মোত্তাকি যেহেতু সে মোত্তাকি তার আমলের ফিনিশিং সুন্দর হবে আমলের ফিনিশিং সুন্দর হবে দুই জিনিসটা আমরা আরো আলোচনা করেছি আমাদের শিক্ষকদের হয় দুই জিনিস দ্বারা এক হচ্ছে নিয়ম লাগে আর এক হচ্ছে মন করলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, বলা না আমার বলা আমার শাস্তি এক হচ্ছে নিয়মটা পাক্কা হবে আর এক হচ্ছে তরিকা শুদ্ধ হবে একজন মুক্তাকির মধ্যে দুইটা গুণই পাওয়া যায় মুক্তাকে নিহত পাঠা হয় মুক্তাকে চায় তার আমলটা সুসম্পের কায় হোক আল্লাহ বলেন আল্লাহ তোমার আমলের হার যেহেতু এমন সেই তরিকায় অংশ নিহত পাঠা যাও আমি তোমার আমলের রেট বাড়াই তো তাকুয়া এটা একটা লাভ যে তাকুয়া অর্জন করলে আমাদের ওয়াদা আমি বান্দার আমলের ব্রেড বাড়াই দিই দাম বাড়াই দিই স্বভাব বাড়াই দিই ওই বর্তমান আছে আমরা এখন অর্জনের পথে আছি আলহামদুলিল্লাহ এই জন্য বলি অনেক বড় নিয়ামত তারপর আরেকটা কোরআন থেকে ومن يتق الله يجعل له فرقانا যে মানুষটা মুক্তাকি হয়ে যায় আল্লাহ তাকে একটা স্পেশাল গুণ দান করে সেগুনটা হচ্ছে প্রমাণ এবং প্রমাণ মানে যে যোগ্যতা দিয়ে মানুষ হক আর বাতিলকে পার্থক্য করতে পারে আমাদের মধ্যে অনেকে এই আফসোস হতাশা আর এই অভিযোগ আমাদের বিরুদ্ধে একজন এক একটা বড় কোনটা কবর করবো এই গুরুপর একটা গুরুপর একটা কোনটা কবর করবো ভাই তুমি হয়ে যাও সঠিক রাস্তায় আল্লাহ তোমাকে পৌঁছায় দেয় মুতাকি হয়ে এটা তাকওয়ার একটা বড় এটাকে বলে ফিরাসা বলে ফিরাসা মুমিনের স্পেশাল এক যোগ্যতা এটা অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টি আর এই অন্তর্দৃষ্টি তাকওয়া অর্জন করলে হয় অন্তর্দৃষ্টিকে নবী বলেছেন এটা আল্লাহর মুখ আল্লাহর মুখ ইত্তাকু فإنه ينظر بنور الله تعالى মোমিনদের ফিরাসাত মোমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো সে অন্তর্তা একটা অন্তর্দৃষ্টি আছে এই কথাগুলো থেকে ভগ্নরা সুযোগ নেয় এই জন্য আমরা এগুলো বেশি আলোচনা করতে চাই না কিন্তু গোপনও করা যাচ্ছে না দিনের বিষয় এটা বলা রাখবে ভগ্নরা সুযোগ নেয় ওই যে গায়ের কথা বলতে থাকে কেন আন্দাজে গায়ের কথা শোনা কেন হাদিসে আসছে মনের অন্তর্দৃষ্টি আছে আমি তো মমিন অন্তর্দৃষ্টি আছে সব খুলে দিচ্ছে দিনের উপর না চললে তো মোটামি হতে পারবে না আমল বাদ দিয়া নামাজ পড়ানোর দিন চালু হয়ে গেছে বন্ধ আসা নবী ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني وأوصاني بالصلاة والزكاة ما كنت حيا ঈসা আলাইসালাম এত বড় নবী ঈসা আলাইসালাম বলেন আমি আল্লাহ বান্দা আল্লাহ আমাকে দুইটা নিয়ামত দান করেছেন আমাকে কিতাব দিয়েছেন নবুয়ত দিয়েছেন দুইটা নিয়ামত দান করেছেন আর আল্লাহ আমাকে গুরুত্ব সহ হুকুম করেছেন কিসের হুকুম যা আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন আমার হুকুম আমার আমি আর আপনি কোন জায়গার সাধু বাবা হয়ে গেছি জটকা বাবা চট আর তালা বাবা সিরই বাবা কত রকমের বাবা হয়ে গেছি কারণ ওই যোগ্যতা আল্লাহ তাকে দেন যার মধ্যে তাকুয়া আছে যে মুক্তাকে যে গুণা করে না আল্লাহর হুকুম ছাড়ে না আল্লাহর হুকুম মানে অন্তর্দৃষ্টি এটা আল্লাহর নিয়ামত সাহাবায় গ্রামের মধ্যে বহু ঘটনা আসছে আমাদের বুজুর্গদের বহু ঘটনা আমরা জানি মাছি পাল মনে গায়ের কথা বলছে না গায়ের না এটা অন্তর্দৃষ্টি বাহ্যিক কিছু নমুনা চেহারায় দেখে বুঝে ফেলে হাজরত আলী তালার এক সুন্দর ঘটনা আসছে আলী স্বপ্নে দেখছেন রাতে স্বপ্নে দেখেন নামাজ পড়েছেন তখন আলী নবীর সাথে জামাতে নামাজ পড়ছেন নামাজের পর এক বুড়ি কিছু খেজুর নিয়ে আসছে এক তাদের মধ্যে রব খেজুর হাতে নিয়ে খাইয়া ভিতরে খুশি বলছেন আমাকে আরো কিছু খেজুর দেন আমাকে আরো কিছু খেজুর দেন হয়তো বলতেছেন আমি নবী যদি শব্দ তোমার দুইটা বেশি দিতে লাভ হয় না আজীব অবস্থা এটা হচ্ছে খবর না এটা অভিনয় না এটা মুমিনদের অন্তর্দৃষ্টি যে যত বেশি মোস্তাকি হয় আল্লাহ তার অন্তর্দৃষ্টি ওইরকম খুলে কিন্তু অন্তর্দৃষ্টি করার জন্য পূর্ব সম্পর্কে মোত্তাকি হওয়া মোত্তাকি ছাড়া কেউ দাবি করে সে বলে বোঝা যাবে যে এরকম বলে আমি আর আপনি এরকম যদি বলি আমার অন্তর্দৃষ্টি বলে এই হবে এটা ভুল আর কাউর উপরে দিয়ে দেওয়া মৃত্যুর সময় আমরা যা আইসা দিয়ে দেওয়া এই অন্তর্দৃষ্টির সুযোগ বন্ধ রাখে তো এটা ভণ্ডামি না অন্তর্দৃষ্টি কেটে বসবো হ্যাঁ যদি হয় বিশ্বাস করা যায় এরকম কথা আছে আছে কিন্তু পূর্ব শব্দ কিনা যদি মোটামুটি হয় বুজুর্গ হয় তাই অন্তর্দৃষ্টির ব্যাপার থাকতে পারে আছে এটা বলা কিন্তু মোত্তাকিরা নামাজ পড়ে না অন্তর বৃষ্টি অন্তরের দৃষ্টি চালু আছে এটা করে বাস্তবতা উপলব্ধি কেউ এরকম অন্তর বৃষ্টি ভাব দেখায় বিশ্বাস করবেন না যতক্ষণ না তাকে ওই জায়গায় তাকে না দেখবেন তাই ওই অন্তর্দৃষ্টি খুলবে না খাওয়াবে কথা এটা অন্তর্দৃষ্টি আছে আল্লাহ যে অন্তর্দৃষ্টিকে বলেছেন খবর হয়ে হয়ে যায় না ওটা তার কাছে কেমন আগে এরকম কাছে আবার তো অবরোধ অবরোধের উঠেছে মোত্তাকি হওয়া এই এক ফায়দা আল্লাহ অন্তর্দৃষ্টি করে দেন ওই সুরা তলাকের মধ্যে মুত্তাকি আরো চমৎকার কিছু ফায়দা তারা করেছেন ومن يتق الله يجعل له مخرجا আল্লাহ তাআলা মুত্তাকির জন্য বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দেন এই জন্য আপনাকে এক্স যে রাস্তা আরবিতে এটাকে বলা হয় মাখরাজ আরবিতে বলা হয় বিপদের মুহূর্তে বের রাস্তা আল্লাহ তাআলা বলেছেন ومن يتق যে ব্যক্তি তাকওয়া করবে আমি আল্লাহ তার বিপদের সময় তার রাস্তা নির্দেশ করে দিব তার টেনশন নাই যাবে তাকে ওই রাস্তায় তাকে হিসাব চোখে দেখার লোকের সংখ্যাও বাড়ে ইমামে হানিফা যারা মানে না খেয়াল করবেন যারা না মাঝা মানে না কেউ আছেন এটাকে দিন মনে করে খুব ভালোভাবে এটাকে কবুল করে আবার কেউ আছেন গোড়ামি ওই গোড়ামি পর্যায়টা এমন লেভেলে নিয়ে যায় যে ওই কম্পাস কখনো শুনবেন না ইমাম সাথে কোন মানুষের কথা বলে না হজরত ঈসা আলাইসালাম নিয়ে কথা বলে না তাদের সমস্ত খবরের কেন্দ্রবিন্দু আছে কি কারণ হচ্ছে যে বড় তার হিংসা করার সংখ্যা অত্যন্ত বেশি মূল টার্গেট এই ব্যক্তি ইমাম আবরণ বড় মানুষ তার সমসাময়িক তো অর্থের বিনিময় সে না করে তো তাকে কি যে কোনো কাজ যায় তো তাকে এটা দিয়ে ঠিক করছে যে তুমি একদিন রাতের বেলা ইমামে আবু যে কোনো ভাবে তোমার ঘরে নিয়ে আসবা আমার স্বামী জীবন সারা মৃত্যু মুখে তিনি কিছু অভিযোগ করতে চাচ্ছেন তিনি কিছু অভিযোগ করতে চাচ্ছেন লিখিত আমি তো লেখাপড়া জানি না একটু যদি আসেন আমার স্বামী অভিযোগ করে লিখে ইমাম আবু হানিফা মহিলাকে জালখানা বন্ধু থাকতেন উর্দুওয়ালা সবসময় থাকতেন চেষ্টা করতেন তো সবারও ছিল ওই কামরা অপ কামরা অপরা ওই জায়গায় বাস নামাজ যখন নামাজ পড়তেছে ওই মহিলার দিকের মধ্যে আল্লাহ তালা পরিবর্তন এনেছে মহিলা চিন্তা করতেছে এই লোকটা এই অন্ধকার আমি একা এই চিন্তা তার মধ্যে আসতে পারতো যা অথচ আপনি কোন লক্ষ্য নিয়ে এই তার দিলের মধ্যে মানুষের মনুষ্যত্ব তার আছে তার সরকারি যে সমাজটা ওটা কখনো কখনো মনুষ্যত্বের উপর প্রভাব সৃষ্টি করে তাকে না কারণ ভিতরে কিন্তু একটা ওই মানুষের মধ্যে যা প্রকৃত হওয়া দরকার কিন্তু আছে কথা তাই মাঝে মহিলা আহমদ ইমাম আবরাম কাজ করছি ইমাম আবু চিন্তা করো না আল্লাহ রাস্তায় করে এখানে কাজ করো তুমি ওই দারোয়ানকে বলো যে ভাই আমি আমার জরুরি কাজ রেখে আসছি ঠিক আছে ধরে চলো আমার সাথে আমি আমার ঘরের কাজ সেরে চলে আসবো আমার আসাদিককে বলছে যে এটা কে এটা কে বলে আমি বলে বিশ্বাস করবো না আমি তো শ্বশুর ক্লিয়া আসছে বলে আমার শ্বশুর ক্লিয়া চেক করার আমি বলে তো শ্বশুর ক্লিয়া চেক করার শুরু আমি কি আপনার মেয়ে হ্যাঁ, আমার মেয়ে বলে আমার মেয়ে আছে কি সমস্যা ও আল্লাহ তারা রাস্তা বের করে দিচ্ছে একজন মুক্তাকি বান্দাকে ষড়যন্ত্রে চাপেও যদি কেউ বাসায় দেয় আল্লাহ তারা ওখান থেকে তাকে কোনো না কোনো ভাবে উদ্ধার করেই করেন মাঝখানে তাকে কিছু হেনস্থা হতে হয় লোকের মুখে মুখে বদনাম ছড়ায় কিন্তু সেদিন টিকে না থাকেও না আল্লাহ তারা ওখানে ধামাচাপা দিয়া মুক্তাকিকে ওই বিপদ থেকে বের করে আনেন এটা আল্লাহ ومن يتق الله يجعل له مخرجا ওই সূরা তালাকের মধ্যে আরেকটা ফজিলত আল্লাহ ভাই বলতেছেন ভাই ভাই একটা আমার কথা না মালিকের কথা তুমি মুত্তাকি হয়ে যাও পুরস্কার আমার কাছে কি পুরস্কার রব বলতেছেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আমি এমন ভাবে সৃষ্টি করে চিন্তা করবো কল্পনায় আসে না তোমার আমি এমন ভাবে রিজিক দিয়ে রাখবো কিতাবে এক সাহাবি ঘুম আসছে সাহাবি জরুরত সারার জন্য দূরে চলে গেছে বাড়ি ছেড়ে দূরে চলে গেছে তার জরুরত সাথে চিন্তা করবে তো যখন বসছে দেখে যে কাছে একটা ইঁদুরের গর্ত ইঁদুরের গর্ত উর্দুতে এটাকে বলে বিল বিল উর্দুর গর্ত বলে বিল কেন বলছি বিল উর্দুটা কেন বললাম একটা মজা নেওয়ার জন্য মজা দেওয়ার জন্য এটা পরে আসতেছি ইন্দ্রের গর্ত তুমি করতেছেন ইন্দ্রের থেকে একটা ধান খেতের মধ্যে গর্ত পাওয়া যায় গর্ত একটা ঘুষ হয়ে যায় কেন গর্তের মতো অনেক ধান পাওয়া যায় তো কিন্তু বেরোনিটা পাওয়া যায় না একটা ইঁদুর গর্ত তো ওই সাহাবিকা করতেছে একটা ইঁদুর গর্তের মধ্যে বেরোইছি দেখে যে তার মুখের মধ্যে একটা দিনার রৌপ্য মুদ্রা দিরহাম দিরহাম রূপার মুদ্রা বের করছে বের করে বাইরে রাইখা আবার ভিতরে গেছে গিয়া একটু আবার মুখের মধ্যে আরেকটা রৌপ্য মুদ্রা ময়লা ধরে নিয়েছে বাসায় ঘোমরা হচ্ছে রাস্তায় খুলে রেখে আঙুরের আঙুরের টানা হায় হায় আসছে বয়সের রাজা মুক্ত হয়ে যেত এইরকম ঘটনা যারা শুনছে তারা ওই ওর জটটা চুলটার স্বামীকে হাইটা যাওয়ার সময় আলাদা একটা ডাকি মনে আমার ছুটি আছে কি যে মনে করে মানুষ আল্লাহ নবীর সাহাবি তাকওয়া এটা আমাদের হালালকে হারাম তার মাথায় ঢুকছে না ওই ষোলো আমি রসুলের দরবারে হাজির ইয়া এটা আমি ইস্তিরা করার সময় এই করে সামনে রাখছি আল্লাহ নবী জানায় দিচ্ছেন ওই রসুলকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এটা তোমার এটা তুমি ভুল চিন্তাও করে তো বলি যে থেকে মুত্তাকি এই হচ্ছে পার্থক্য বললাম যে ওই উর্দুটা মনে রেখে একটা মজা দেওয়ার কথাটা বললাম মজা হাজির এটা আল্লাহ কথা সময় কম কোরআনে মুত্তাকি হলে ফজিলত কি মহান নাই বহু আয়াত আছে আল্লাহ তাআলা বলেছেন ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الله الولي আল্লাহর বলি যারা তাদের বাহিরে কোন পেরেশানি করায় অন্তরের পেরেশানি করায় কারণ তার সব কিছু দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে আসে এই জন্য গবেষণার ফল গবেষণার কারণ মানুষ যখন নিজের নিজের দায়িত্ব নিয়ে নেয় সমস্ত সমস্যা নিজেকে বসে ব্যবসায় অবস্থান এই কাজটা করে ভুল করছি ওইটা করে ভুল করছি এটা করে ভুল করছি সবটা নিজের কাজে আনতে আনতে মানুষটা আগে চিন্তা আমার কোন ক্ষমতা নাই আমার ব্যাপারে ফাইসলা আমি করেন বাবা না সব ফাইসলা আল্লাহ সব ব্যবসার লস কেন তিনি সাহার সাধারণ মানুষের বলে ইমানটা ধরবে না আল্লাহ হুকুম আছে সব খেয়েছেন আল্লাহ সবটা কিন্তু আল্লাহ বাংলাদেশ তার কোনো টেনশন নাই মানুষ যত সুরতাপী হয় সে যত টেনশন ফ্রি থাকে কারণ সব টেনশন আমার সব দায়িত্ব আল্লাহ فعلوا من الحزن ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله ورجه الله ورجه খাস করি এক পরিণত ইমানদার আমরা ইমান এনেছি সবাই আমরা বলি আল্লাহ বলি আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু যারা ইমানদার তারাই আল্লাহ বলি এটা হচ্ছে আমল স্বাভাবিক বলি সব সব আল্লাহ বলি আল্লাহর খাস স্পেশাল কিছু বন্ধু আছে তারা কারা আল্লাহ বলছেন যারা স্পেশাল বন্ধু আল্লাহ ওই তাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই ওই স্পেশাল বন্ধু কারা পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া সাথে সাথে যারা মুত্তাকি যায় তাকওয়া অর্জন করে তাকে অর্জন করে আল্লাহ এই থেকে বাঁচায় আমাদের নাই থেকে আমরা পাঁচ চাই কত রকমের পাঁচ চাই তাবিজ চাই চাই কত রকমের করতে হয় দেন ব্যবহার করতে হয় প্রকৃত শত্রু আমার কে আমি জানি না পাত্রের সম্পর্কে তার থেকে বাঁচার উপায় আমি বের করি কিন্তু গোপন শত্রু যারা ভিতরে ভিতরে হিংসা পালন করে সুযোগ পাইলে ছোট মারা অপেক্ষায় থাকে যারা তাদেরকে কেমনি চিনবেন তার চেয়েও বড় শত্রু হচ্ছে পুলিশ যাকে আমি দেখি না শত্রু অতত দেখি না তাহলে আল্লাহ বলছেন সম্পর্কে প্রকৃত জানলেওয়ালা আল্লাহ আল্লাহ জানেন কে কে তোমার শত্রু দিনের খবর তো তুমি জানো না দিনের মধ্যে শত্রুতা কে পোষণ করে কে লড়াই করে তুমি তো জানো না তো আল্লাহ বলতেছে তোমার শত্রু সম্পর্কে আমি জানি এই শত্রু থেকে বাঁচার উপায় কি কথা ইসমির তুমি এটা বারবার না তোমার যে কাজ তুমি করো তোমার কাজ হচ্ছে তুমি আমাকে ভয় করো আমাকে ভয় করে তুমি গুণা ছেড়ে দাও তোমার শত্রুর সীমাদারি তোমার শত্রু থেকে বাঁচানোর সীমাদারি তোমার শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না লায়া আল্লাহ বলছে কত মানে।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 শোনাই দিচ্ছেন সহজ রাস্তা দেখা দিচ্ছেন রব বলেছেন ثم ننجي الذين اتقوا ونذر الظالمين جثيا আখরাত নাজাত চাও আমি আল্লাহ এই জন্য বলি যে যে সুযোগ সুযোগ আমরা পেয়েছি এটাকে কাজে লাগাই উদ্দেশ্যে আমি করেছি আমার মালিকের ভাবনা আমারই আল্লাহ তারা আপনার অসংখ্য কিছু শোনানোর চেষ্টা করেছি আল্লাহ তারা আমাদের এই লাভগুলোর সামনে রেখে লাভ হোক না হোক আমার মালিক হুকুম আমার মালিকের হুকুম মানা লাগবে এই চিন্তাও যদি আসে তো অটোমেটিক লাভ হবে মালিক খুশি হয়ে যাবে নিজের স্বার্থের না আমরা মালিককে ভয় করবো মালিককে ভয় করবো মালিকের মালিকের গুণগুলো পড়বো মালিকের কি মালিকের কি কি ক্ষমতা এগুলো পড়বো আমরা আসমাই সিফাত করি না আল্লাহ তাদের সুন্দর নামগুলো আছে এগুলো অর্থ করি দেখি আমার মালিকের কি কি ক্ষমতা আছে আমার মালিকের ক্ষমতা সম্পর্কে আমি জানি না মালিকের ক্ষমতা সম্পর্কে আমার জানাই না প্রশাসনের ক্ষমতা সম্পর্কে আমার জানা আমি প্রশাসনকে ভয় ক্ষমতা তাকে আমি ভয় আমার করবে পরিচয় আমাদের জানা প্রকৃত ভয় আপনার তো কারণে মালিক করেছেন যেমন ভয় দরকার ওই রকম ভয় যেন আমাদের অর্জন হয় ওই রকম তাকুয়া যেন আমাদের অর্জন হয় এই রমাজান